রোজার মাসে ও রোজাদার নিজকে বাঁধো সংযমে খোদা ভীতির পরশ লাগাও প্রভুর দেয়া রমজানে রোজার মাসে ও রোজাদার নিজকে বাঁধো সংযমে খোদা ভীতির পরশ লাগাও প্রভুর দেয়া রমজানে মনের কালো দূর করে দাও আলোতে ফেরাও সরল পথে ভালোতে মনের কালো দূর করে দাও আলোতে মনকে ফেরাও সরল পথে ভালোতে একটি মাসের এই যে প্রশিক্ষণ মনের মাঝে গড়বে আন্দোলন একটি মাসের এই যে প্রশিক্ষণ মনের মাঝে গড়বে আন্দোলন এই শিক্ষা দাও ছড়িয়ে সকল হৃদয় সব মনে খোদা ভীতির পরশে লাগাও প্রভুর দেয়া রমজানে রোজার মাসে ও রোজাদার নিজকে বাঁধো সংযমে খোদা ভিতির পরশ লাগাও প্রভুর দেয়া রমজানে দিনের আলোয় নিজে কিনাও সাজিয়ে গুনাহ থেকে জীবন কিনাও বাঁচিয়ে দিনের আলোয় নিজে কিনাও সাজিয়ে গুনাহ থেকে বাসের এই যে নিয়ন্ত সরল পথের সঠিক আমন্ত্র রোজার মাসের এই যে নিয়ন্ত সরল পথের সঠিক আমন্ত্র মহান রবের মহান মতের আশা সব মনে খোদা ভীতির পরশে লাগাও প্রভুর দেয়া রমজানে রোজার মাসে ও রোজাদার নিজকে বাধো সংযমে খোদা ভীতির পরশে লাগাও প্রভুর দেয়া রমজানে রোজার মাসে ও রোজাদার নিজকে বাধো সংযমে খোদা ভীতির পরশে লাগাও প্রভুর দেয়া রমজানে খোদা প্রীতির পরশ লাগাও প্রভুর দেয়া রমজানে খোদা ভীতির পরশ লাগাও প্রভুর দেয়া রমজানে